যে আবদুল্লাহ বিন মাসুদ রদিয়াল্লাহ তালান বর্ণিত তিনি বলেন যে নিশ্চয়ই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে আল্লাহর অংশীদার স্থাপন করে তাকে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আহ্বান করত তো সে ব্যক্তি জাহান নামের আগুনে প্রবেশ করবে তাহলে হাদিসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসে আমরা জানতে পারলাম যে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে তার অংশীদার বানিয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে তার অংশীদার বানিয়ে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জাহান নামের আগুনে প্রবেশ করবে সম্মানিত মুসলিম সমাজ আমি নিজের জন্য এবং আপনাদের জন্য আর সারা বিশ্বের মুসলিম নর ও নারীর জন্য আল্লাহর কাছে জান্নাত চাইছি তিনি যেন আমাকে এবং আপনাদেরকে এবং সমস্ত মুসলমানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন তবে জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হলো এই যে আমরা শির্ক বর্জন করব জান্নাত লাভের মাধ্যম হচ্ছে এই যে আমরা একত্ববাদ বা তহিদ প্রতিষ্ঠিত করব জান্নাত লাভের মাধ্যম কি বললাম একত্ববাদ প্রতিষ্ঠিত করা জাহান নামে প্রবেশ করার উপাদান বা মাধ্যম কি বললাম যে আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহ তালার সাথে যে ব্যক্তি অন্য কোনো বস্তুকে অংশীদার বানাবে এবং তোবা না করে মৃত্যুবরণ করবে তো সে জাহান ডানে যাবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না ইন্নআল্লাহাবে সুরা নিসার মধ্যে এসেছে যে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কোনো বস্তুকে অংশীদার বানাবে আল্লাহর অংশীদার বানাবে কিন্তু এই শির্ক ব্যতীত অন্যান্য গুণা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করার পর শির্ক করার পর যদি তোবা করে আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন সুতরাং আমরা যদি সিরকি করে থাকি বা আল্লাহর অংশীদার স্থাপন করে থাকি ইতিপূর্বে তাহলে আমরা এক্ষুনি তৌবা করে নিব এবং আমাদের অন্তরে একত্ববাদ স্থাপন করে নেব সঠিক পন্থায় কেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে ডাকছে বা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে আল্লাহর অংশীদার বানাচ্ছে তো সে জাহান নামে চলে যাবে তো আল্লাহর কোনো অংশীদার নেই নিদ বলা হয়েছে এখানে মানে আল্লাহর সমকক্ষ তো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে সেজদা করে সে মনে করছে যে এই সিজদাটা তার সম্মানের জন্য হচ্ছে কিন্তু সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আপনি আপনারা জেনে রাখুন যে সেজদা করা চলবে না কোনো ব্যক্তিকে সম্মানের জন্য হোক আর অন্য কোনো উদ্দেশ্য হোক আল্লাহ তবারকাত তালার জন্য এই সিজদা খাস রয়েছে রুকু আল্লাহ তবারকাত তালার জন্যই খাস রয়েছে নামাজ আল্লাহ তবারকাত তালার জন্যই সম্পাদিত করতে হবে তারই এটা প্রাপ্য হজ আল্লাহর প্রাপ্য কুরবানি আল্লাহর প্রাপ্য নজর মানা আল্লাহর প্রাপ্য তো নজর মানতে হবে আল্লাহর নামে নজর মানলে কিছু হয় না হাদিসের মধ্যে এসেছে নজর মেনে যে মানুষ লাভবান হতে পারবে তা নয় কিন্তু কেউ যদি নজর মানে তো আল্লাহর নামেই নজর মানতে হবে বা ইউফুন আবিন নজর মমিনরা নজর মানবে এবং নজর পূরণ করবে এই নয় যে নিজের মতলব হাসিল হয়ে গেল তারপরে ভুলে গেল তো সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আমরা যেন আল্লাহ তালার রহমতের অধিকারী হতে পারি জান্নাতের যেন অধিকারী হতে পারি তার জন্য কি করতে হবে শির্ক বর্জন করতে হবে আর শির্ক থেকে তৌবা করে নিতে হবে শির্কের কাছেও যেতে হবে না পীরকে সিজদা করা বলেন কোনো ব্যক্তিকে সিজদা করা বলেন এটা হবে শির্ক সুতরাং শির্ক বর্জন করে একত্ববাদের দিকে আসতে হবে কেন যে একত্ববাদ যদি অন্তরে না থাকে তাহলে সে মোশেক হয়েই মৃত্যুবরণ করবে তবে যদি তৌবা করে ফেলে মৃত্যুবরণের আগে তো আল্লাহ তালা তৌবা কবুল করবে যে ব্যক্তি পবিত্র আত্মায় পবিত্র মনোভাব নিয়ে তৌবা করবে আল্লাহ তালা তার তৌবা কবুল করবেন সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার সুতরাং আমরা সবসময় সজাগ থাকব হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে সে তার সঙ্গে অংশীদারি স্থাপন করেছে তো সে জাহান নামে যাবে আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না সে জান্নাত লাভ করবে সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা জেনে শুনে যেন আল্লাহর অংশীদার স্থাপন না করি শিরকে না করি কেন যে এটা হচ্ছে একটি বিষাক্ত বস্তু শির্ক করা মানে বিষ খাওয়ার মতো আপনার সামনে ধরেন পঞ্চাশ কিলো মধু আছে বা ঘি আছে এতে যদি সামান্য পরিমাণে একটা বিষ দিয়ে দেওয়া যায় তো এই মধু আর মধু থাকে না ঘি ঘি থাকে না সব নষ্ট হয়ে যায় তাই আল্লাহ তালা বলেছেন লাইনাস রাখতা লাইয়াহ না আমালক জমি যদি তুমি শির্ক করো অর্থাৎ আল্লাহর অংশীদার স্থাপন করো তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে কেউ তাহাজুদ পড়ছে জাকাত দিচ্ছে হজ করছে উমরা করছে এগুলো সব নষ্ট হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার তো আমরা এমন কাজ করব কেন যাতে আমাদের পরকাল নষ্ট হবে আর আমাদের বাদত উপাসনা সমস্ত সৎকর্ম নষ্ট হয়ে যাবে কোনো জ্ঞানী ব্যক্তি কি এই রকম কাজ করবে যে ধানের ধানের বীজ বপন করার পর তারপর এমন কাজ করবে যে যেন ধান উৎপাদন না হয় এটা জ্ঞানীরা করে না চাষিরা কত কষ্ট করে বীজ বপন করার পর তারা আশা রাখে যেন তার ফল ভালো পায় ধান যেন বাড়িতে যায় তো আমরা এমন আমল করব না যে আমলের দ্বারা আমাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে এবাদত উপাসনা সব ধ্বংস হয়ে যাবে শির্কের দ্বারা সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা শির্ক বর্জন করব আল্লাহ তালার একত্ববাদে অটল থাকব আর আমাদের দেশে যে এইসব সিরেকি আড্ডা রয়েছে মাজার রয়েছে দরগা রয়েছে খানকা রয়েছে এগুলো বর্জন করতে হবে এগুলো নির্মাণ করার প্রমাণ ইসলাম ধর্মে নাই ইসলামের আওতাতে এগুলো পড়ছে না কবরের উপরে বিল্ডিং বা বিল্ডিং বা কোনো বস্তু নির্মাণ করা এটা জায়জ নয় শরীয়তের মধ্যে এটা কোথা থেকে যে এরা নিয়ে এসছে এদেরকে সজাগ হওয়া উচিত যে কবরকে মজবুত করে তার উপরে বিল্ডিং করছে মসজিদ করছে তো এগুলো জায়জ নয় সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা মসজিদের উপরে এইসব মাজার নির্মাণ করা এগুলো হচ্ছে সিরিকের একটি মাধ্যম এগুলো বর্জন করতে হবে